এমন পথেই পরিচালিত করেন এবং পরিচালিত করতে চান যেই পথে তিনি কল্যাণ রেখেছেন যেই পথে তিনি সন্তুষ্টি দান করেছেন এমন পথেই বান্দা চলুক এটা আল্লাহ সুবাহ চান এই জন্য নিজের পক্ষ থেকে বান্দার তার জীবনের সেই কর্মপন্থা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন মানুষের জীবনে সকল নেক আমলের বদলা আল্লাহর কাছে পাওয়ার জন্য আল্লাহর পথে পরিচালিত হয়ে ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাত লাভ করার জন্য বান্দার যে জিনিসটি অতীব গুরুত্বপূর্ণ সেটা হল তার জীবনের সকল ক্ষেত্রে সবর অবলম্বন করা এই সবর সম্পর্কে আমাদের মাঝে বিশেষ করে আমাদের এই দেশের নামদারি মুসলিমদের মধ্যে আর মুসলিমদের মধ্য থেকে আলেম নামদারি লোকদের মধ্যে ব্যাপক একটা ভুল ধারণা রয়েছে সবরের বাংলাতে যা অনুবাদ করা হয় ধৈর্য বাস্তবে এটা প্রয়োগটা হলো এমন যে নিজে যত নিপীড়িত নির্যাতিতই হোক অধিকার হারাই হোক তার উপর জুলুম অত্যাচার করা হলেও সে এটার প্রতিকার করবে না যদি কেউ তার প্রতি জুলুম করে সে এটার প্রতিরোধ করবে না জুলুমের পথটা বন্ধ করবে না আর এই জুলুমের শিকার হয়ে সে অতি নিচু হয়ে দুর্বল হয়ে সে থাকবে এই ধরনের জন্য একটা ধারণা দেওয়া হয় আসলে সবরের অর্থ এটা নয় সবরের অর্থ হল অটল থাকা দৃঢ় থাকা নিজের অবস্থার উপর মজবুতির সাথে টিকে থাকা আর মুমিন ব্যক্তির সবর হল সে যখন আল্লাহর পথে তার জীবন পরিচালনা করবে তখন সে আল্লাহর পথে চলতে গিয়ে যত প্রকারের বাধা বিপত্তি আসুক যত প্রকারের জুলুম নিপীড়ন আসুক সর্বাবস্থায় সে আল্লাহর পথে অটল থাকবে কোনো বাধা প্রতিবন্ধকতা এ প্রত্যেকে তাকে টলাতে পারবে না যত প্রকার জুলুম নিপরণী তার উপর চালানো হোক সেই এই হক থেকে বিচ্ছুত হবে না এই সবর অবলম্বন করেছিলেন হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু খাব্বাব আম্মার সুমাইয়ারা তারা এই সবর অবলম্বন করে আমাদেরকে দেখিয়েছেন যে সবর কাকে বলে আল্লাহর পথে চলতে গিয়ে ইমানের পথে চলতে গিয়ে যত প্রকার বাধা বিপত্তি আসুক সেগুলোকে পড়োয়া করা যাবে না যত প্রকারের জুলুম নিপীড়ন আসুক সেগুলোকে একেবারে স্বাভাবিক মনে করি এটাকে এই কষ্টটাকে বরদাস্ত করে এ হকের উপর প্রতিষ্ঠিত থাকা এটাই হল সবর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সেই ইয়াসির সুমাইয়া আমারদের উপর যখন জুলুম নিপীড়ন চালানো হচ্ছিল তখন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম ওই সময়ও তাদেরকে এই উপদেশ দিয়েছিলেন সবরান ইয়া আহলা ইয়াসিফ হে ইয়াসিরের পরিবার তোমাদের জন্য এখন ধৈর্য অবলম্বন করাই উপায় তোমরা ধৈর্য অবলম্বন করো সবরান তোমরা সবর এখতিয়ার করো রাসুল্লাহ সাল্লু আলহ্লাম কোন একটি যুদ্ধ অবিচানে বের হয়েছেন যেই গুত্রের উপর তিনি আক্রমণ করবেন ইচ্ছা করে রওনা দিয়েছেন দুপুরের আগেই ওই গুত্রের কাছে পৌঁছে গিয়েছেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন দুপুরের পরে তিনি আক্রমণ করবেন এজন্য কিছু দূরত্বে থেকে সেখানে বিশ্রাম নিচ্ছেন কিন্তু কিছু সাহাবাদের মধ্যে অতি আগ্রহ তিনি লক্ষ্য করলেন যারা একটু সময় যে বিলম্ব এটা যেন তাদের সই ছিল না দ্রুত আক্রমণ করার জন্য একটা অতি আগ্রহ তাদের মধ্যে দেখলেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম সালাতু জুহরের পরে তাদের সামনে একটি হুদবা দিলেন ঘোষণা করলেন ইয়া আইয়ুহান্নাস লা তাতামান্নাউ লিকা আল আদুব واسألوا الله العافية فإذا لقيتموهم فاصبروا واعلموا أن الجنة تحت جلال السيوف হে লোক সকল তোমরা শত্রুর মোকাবেলায় লিপ্ত হওয়ার জন্য অতি আগ্রহ প্রদর্শন করো না সেটা কামনা করো না আল্লাহর কাছে তোমরা নিরাপত্তা চাও আর যখন শত্রুর সামনাসামনি হয়ে যাবে তখন সেখানে সবর অবলম্বন করবে সেখানে সবর অবলম্বন করবে এখানে সবর অর্থ কি ওই শত্রু বাহিনী তোমার উপর আঘাত করবে তুমি সেই আঘাতটা সহ্য করো এটার অর্থ কি এটা বলা হয়েছে এখানে বলা হয়েছে ফসবিরু এখানে তুমি অটল হয়ে যাও শত্রুর সামন থেকে পালাতে পারবে না শত্রুর সামনাসামনি যখন হয়ে যাবে শত্রুর সামন থেকে আর পালাতে পারবে না সেখানে অটল হয়ে যাও ময়দানে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ ময়দানে অকল থেকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু আমাদের এখানে কি শিখানো হয় তোমার যদি ডান গালে একটা পাথর দেয় তুমি তার বাম গালটা তার সামনে আগাইয়া দাও আর তার থাপ্পড় দিয়ে তার হাতে ব্যথা পেয়েছে এই জন্য তার হাতটা একটু মেসেজ করে দাও সে কষ্ট পেয়েছে এই ধরনের ইহুদিবাদের চিন্তাধারা এই জমিনে মুসলমানদের মধ্যে প্রচার করে যারা নিঃসন্দেহেরা ইহুদিদেরই অনুসারী তাদেরই বংশের অন্তর্গত সেই গুত্রেরই যদিও তারা মুসলিম নামেই মুসলমানদের মধ্যে আছে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম সবরের শিক্ষা দিলেন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় অটল হয়ে থাকা শত্রুর ভয়ে সেখান থেকে পালানো যাবে না ময়দান ছেড়ে লুকানো যাবে না জীবন বাঁচানোর জন্য কোথাও আত্মগোপন করা যাবে না ফাইদা লাপেই তুমোহম ফাসবিরু যখন তাদের সামনাসামনি হয়ে যাবে তখন সেকালে সেখানে দৃঢ়তার সাথে মজবুতির সাথে অটল হয়ে যাবে এবং তাদের সাথে মোকাবেলা করবে জেনে রাখবে জান্নাত তর বাড়ির ছায়ার নিচে অবস্থিত ওয়ালামু আন্নাল জান্নাত জিলা আলী সুয়ুফ ময়দানে কেন ওঠাও থাকবে শত্রুর মোকাবেলায় সেখানে না পালিয়ে আত্মরক্ষা না করে জীবন দেওয়ার জন্য শত্রুর মোকাবেলায় কেন সেখানে মজবুতির সাথে দৃঢ়তার সাথে অটল হয়ে থাকবে কারণ মনে রাখবে জান্নাত অবশ্যই তর বাড়ির ছায়ার নিচে অবস্থিত যদি কেউ জান্নাত লাভ করতে চায় সেজন্য তর বাড়ির ছায়ার নিচে জান্নাতকে তালাশ করে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এই সবরের বাস্তব প্রমাণ দিয়েছেন আর নিজে সেই সবর কোন অবস্থায় অবলম্বন করতে হবে সেটা দেখিয়ে দিয়েছেন এরপরও আমাদের মাঝে এই সবর অর্থ যে কোনো অবস্থায় যেন পরাজিত মানসিকতার সাথে সেখানে নিজেকে আত্মগোপন করা শত্রুর মোকাবেলা করা শত্রুকে জমিন থেকে দমন করা তাদেরকে নির্মূল করা এই জন্যে ময়দানে দৃঢ়তা অবলম্বন করার অর্থই যে খবর এই উপলব্ধিটুকু আজকে মুসলমানদের মাঝে নেই আল্লাহ সুবাহানা ঘোষণা করছেন যদি তোমরা ধৈর্য অবলম্বন করো সবর অবলম্বন করো এবং তাকুয়ার নীতি অবলম্বন করো এই দুইটি বৈশিষ্ট্য যদি তোমাদের মধ্যে আসে তাহলে তাদের আল্লাহর দুশ্মনদের কোনো তৎপ্রতাই তাদের কোনো ষড়যন্ত্রই তোমাদের ক্ষতি করতে পারবে না লাহাদুর রুকুম কাইদুহুম সাইয়া তাদের কোনো ষড়যন্ত্রই তোমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না সত্যটা কি দুইটা সত্য এক হল সবর দ্বিতীয় হল তাকুয়া সেই সবরটা কি ময়দানে অটল থাকা সবর হল ময়দানে অটল থাকা ময়দানে অটল থাকলে শত্রুর কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না তাদের কোনো ষড়যন্ত্রে মুজাহিদিনদের কোনো ক্ষতি করতে পারবে না আর দ্বিতীয় গুণটা তাদের থাকতে হবে তা কুয়া আমরা কেন ময়দানে অটল থাকব ময়দানে অটল থাকলে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে না খেয়ে থাকতে হবে সেখানে আহত হয়ে আঘাতের যন্ত্রণা সহ্য করতে হবে সেখানে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে দুনিয়ার আরাম আয়ের সুখ শান্তির যে কল্পনায় আছে কিছুই আর থাকবে না সব শেষ হয়ে যাবে এগুলা ত্যাগ এবং কুরবানি এগুলা কেন করতে যাব এটা করতে হবে একটি কারণে সেটা হলো তাকুয়া যদি কারো থাকে তাহলে সে পারবে নতুবা পারবে না কারো মধ্যে মধ্যে যদি তাকুয়া থাকে তাকুয়া অর্থটা কি এর আগে আমি অনেক আলোচনা করেছি জীবনের সকল কর্মকাণ্ড পরিচালিত হবে একমাত্র আল্লাহ পাকসুবাহান আহু তালার আজাবের ভয় করে শুধু আল্লাহকে ভয় করে জীবনের সকল ক্ষেত্র পরিচালনা করা হবে যে আমি যদি কোনো ধরনের ফাঁকি দেই আমার দায়িত্ব পালনে আমার কর্তব্য কাজে কোনো ফাঁকি দিলে কেউ দেখবে না হয়তো কেউ আমাকে এই জন্য পাকড়াও করবে না আমাকে শাস্তি দেবে না তথাপিও আল্লাহ সুবাহ আমার অবস্থা তিনি জানেন তিনি জানেন আমাকে কি নিয়ামতগুলো দিয়েছেন আমার কতটুকু যোগ্যতা দিয়েছেন কতটুকু সক্ষমতা দিয়েছেন কতটুকু শারীরিক শক্তি অর্থনৈতিক শক্তি দিয়েছেন কতটুকু তিনি ফুরসত অবসর সময় দিয়েছেন তিনি জানেন তিনি কত কি পরিমাণের অবকাশ আমাকে দিয়েছেন সব তিনি জানেন আর তার এলিমের ভিত্তিতেই তিনি আমাকে জিজ্ঞাসাবাদ করবেন এই ভয়টা যদি আমার থাকে যে আল্লাহর সামনে আমাকে হাজির হতে হবে তিনি আমাকে জিজ্ঞাসা করবেন আজকে কেউ যদি আমাকে এর ব্যাপারে কোনো প্রশ্ন নাও করে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন সেই দিন আমি আল্লাহর আদালতে আমার এই অজুহাত বাহানা পেশ করে নাজাত লাভ করতে পারব এই চিন্তা চেতনা যার আকিদার মধ্যে সব সময় মজবুত থাকে অন্তরের মধ্যে এটা জাগ্রত থাকে সেই ব্যক্তি আল্লাহর প্রতি তার দায়িত্ব পালনে কখনো অবহেলা করতে পারে না কোনো অনীহা প্রকাশ করতে পারে না কোন ধরনের গাফলতি ত্রুটি করতে পারে না কখনো সে হতাশ হতে পারে না নিরাশ হতে পারে না সর্বাবস্থায় সে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহর সাহায্যের উপর ভরসা করবে আল্লাহর আজাবকে ভয় করবে এইভাবেই তার জীবনের কর্ম সূচি সে সম্পাদন করতে চেষ্টা করবে আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে কাউকে প্রতিনিয়ত গিয়ার আপ না করলে সে কখনো সচল হয় না সব সময় তাকে খুশাতে হয় তাকে টানতে হয় ডাকতে হয় নিজের পক্ষ থেকে সে চালিত হয় না এটা কি কারণে এটা আরো বাজে যদি পাকুয়া থাকত এটা করার প্রয়োজন হতো না তার নিজের ইমানের তাগিদেই সে অগ্রগামী হতো কত এজন্য নিজের বাঁচার জন্য এই দুটি গুণ এমন অত্যধিক গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবাহ এই দুইটি গুণকে শত্রুর ষড়যন্ত্রকে বাঁচার জন্য সর্প হিসাবে আরোপ করেছেন যদি এই দুইটি গুণ থাকে তাহলে শত্রুর কোনো ষড়যন্ত্রই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর এই দুইটি গুণ যদি না থাকে শত্রুর ষড়যন্ত্র থেকে নিজেদেরকে রক্ষাও করা যাবে না আল্লাহ সুবাহ এই সবরের কথা কোরআন মজিদের বহু জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ ঘোষণা করছেন ইন্নাল্লাহিন তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আর নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথেই রয়েছেন প্রথম আল্লাহর কাছে সাহায্য পাওয়ার উপায় হল সবর অবলম্বন করা দ্বিতীয় হল সালাদ আর সবরটাকে প্রথম আনা হয়েছে এজন্যই যে বিপদের প্রথম মুহূর্তেই সবর অবলম্বন করতে হয় যখন মানুষ বিপদে পতিত হয়ে যায় বিপদ থেকে উদ্ধারের আর কোনো পথ পায় না তখন তো নিরুপায় তখন সে সবর করে এই সবরের কোনো মূল্য নেই যখন নিরুপায় হয়ে গেছে বিপদ থেকে আর বাঁচতে পারতেছে না তখন সবর করে এই সবরের কোনো মূল্য নেই সবরটা হল প্রথম যখন তার উপর মুসিবত আসে সেই সময়ে এই সবর এখতিয়ার করা যে এই মুসিবত আল্লাহর ইচ্ছা ছাড়া আসে নাই আমার তার দিনে এই এটা লেখা ছিল এই মুসিবত এই জন্য এসেছে আমার তার দিনে এই মুসিবতের ক্ষতি যতটুকু লেখা আছে যতটুকু কষ্ট লেখা আছে এর চেয়ে বেশি কোনো কষ্ট ক্ষতি আমার হবেই না এই জন্য সেই সময় এই সবর অবলম্বন করা শুরুতেই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এক মহিলাকে দেখলেন এক কবরের পাশে অধৈর্য হয়ে কান্নাকাটি করছে তিনি তাকে উপদেশ দিলেন তুমি সবর অবলম্বন করো মহিলাটি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে চিনত না সে বলল আমার মতো মসিবত তোমার উপর আসে নাই সেহেতু তুমি আমার মসিবত বুঝতে পারবে না এখন তুমি এখান থেকে যাও রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এই মহিলার মনের কষ্টটা উপলব্ধি করলেন আর কোনো কথা বললেন না চলে আসলেন কেউ তাকে যখন জানালো তুমি কার সাথে কথা বলেছ বলেছ এটা কি জানো সে বলে না তখন তাকে বলা হলো ইনি তো রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এরপর মহিলাটি রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের কাছে গিয়ে তার ক্ষমা প্রার্থনা করছে আমি আপনাকে চিনতে পারিনি রাসুল্লাহ সাল্লু সাল্লাম তখন বললেন সবর মুসিবতের শুরুতেই করতে হয় সবর মুসিবতের শুরুতেই যখন মুসিবত আসে তখনই সবর অবলম্বন করতে হয় এই সবর যদি কেউ তার ওই তাকুয়ার ভিত্তিতে আসে তাহলে এই সবরের বদলা সে আল্লাহর কাছে অবশ্যই পাবে আর যখন নিরুপায় এখন আর উপায় নাই তখন সবর অবলম্বন করলাম এখন সবর অবলম্বন করলেই কি না করলেই কি সে মুসিবত তো আছেই এর কোনো উপকার নেই এই সবরটা হলো ওই সবর যেই সবর মানুষকে তার ইমানের পথে তার দিনের পথে অটল রাখে এই সবরটা হলো ওখানে অটল থাকা দৃঢ় থাকা মজবুত থাকা যদিও বিপদ মুসিবতে মানুষকে কষ্ট দেয় এটা দিবেই এটা এর দ্বারা নিষিদ্ধ নয় এই সবর থেকে এটা নিষেধ করা হয়নি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ইন্তেকালের পর হজরতে ফতেমা রবি আল্লাহ তালানহা তিনি একটি কবিতা আবৃত্তি করছিলেন সুব্বত আলাইয়া সুব্বত আলাল আমার উপর এমন মুসিবত সমূহ কথিত হয়েছে যদি এই মুসিবত সমূহ দিন সমূহের উপর পতিত হতো তাহলে সেই দিনগুলো রাতে রূপান্তরিত হয়ে যেত নিজের কষ্টের কথাটা তিনি সেই মসিবতের কথাটা তিনি প্রকাশ করছেন এই কবিতার মাধ্যমে সেই মসিবতে পতিত হয়ে যে কষ্ট হবে সেটা নিষিদ্ধ নয় সে কষ্ট হবে কষ্টের অনুভূতি থাকবে কিন্তু সেখান থেকে বিচ্যুতি আসবে না যত কষ্টই আসুক সেই কষ্ট আমাদেরকে বিচ্ছুত করবে না এই কষ্টটাকে নিষেধ করা হয়নি কষ্ট অনুভব হবে সেই অনুভূতি থাকবে এর যন্ত্রণা অনুভূতি অনুভূত হবে এতে সমস্যা নেই কিন্তু যত কষ্টই আসুক যত বিপদই আসুক যত মুসিবতই আসুক সর্বাবস্থায় নিজের পথের উপর অটল থাকা আমি বুঝে শুনে যে হক পথ অবলম্বন করলাম এই পথে যদি আমার জীবনে সব কিছু বিলীন হয়ে যায় আমার জীবনও চলে যায় তথাপিও আমি এর উপর অটল হয়ে মজবুত হয়ে আমি স্থির থাকব কি জন্য আল্লাহর বয়ে আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায় দুনিয়ার কারো কাছে নয় আমার এই কষ্ট আমার এই ত্যাগ এবং কুরবানির বিনিময় হয়তো দুনিয়ায় পাব না কেউ এটার শিক্ষিত হয়তো কেউ দিবে না কেউ এটার কোনো মূল্যায়ন করবে না এই বিষয়টি নিয়ে কখনো ভাবা যাবে না যে আমার এটা কি আমার এই কষ্ট তে কুরবানিটা কি মূল্যায়ন করা হয়েছে এটার কি গুরুত্ব দেওয়া হয়েছে এই ভাবনাটাই যদি অন্তরে আসে তাহলে তো নিয়তের মধ্যেই ফলতমলত হয়ে গেল সেই নিয়তের মধ্যে যদি এই গর্বর অবস্থা হয়ে যায় ফলাফল কোনোদিন শুভ হয় না সেই নিয়ম নিয়তকে সর্বাবস্থায় বিশুদ্ধ রাখতে হবে যে আমি যা কিছু করছি সেগুলো আমার নাজাতের জন্য করছি আমি করছি এই জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আর কাউকে সন্তুষ্ট করার জন্য নয় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এমন মুমিনের প্রশংসা করেছিলেন তাকে যদি বাহিনীর সামনের কাতারে দেওয়া হয় অর্থাৎ তাকে যদি পুরা নেতৃত্বের শীর্ষ দায়িত্বটাই দেওয়া হয় যেইভাবে সে তার দায়িত্ব পালন করে যদি তাকে একেবারে বাহিনীর শেষ প্রান্তে পিছনের কাতারে দেওয়া হয় সে ওই একইভাবে তার দায়িত্ব পালন করে তার দায়িত্ব পালনে বিন্দুমাত্র বেশ কম করে না তার মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না আমি সামনে ছিলাম কেন আমাকে পিছনে আলা হলো এই ধারণাটা এই অনুভূতি তার অন্তরের মধ্যে আসে না যে কাজটা হয় সেটাই করে সে যদি কোনো সুপারিশ করে তার সুপারিশ গ্রহণ করা হয় না সে যদি কিছু চায় তাকে দেওয়া হয় না এরপরও সে ওই প্রথম সারিতে পুরো নেতৃত্বে যে অবস্থায় ছিল এই অবস্থার কোনো পরিবর্তন তার হয় না সেই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন কারণ সে যা কিছু করছে সব আল্লাহর জন্য করছে তার নিজের জন্য নয় যদি কাউকে তার একটা পর্যায় থেকে ডেমোশন দিয়ে নিচে আনা হয় তার একটা প্রতিক্রিয়া হয় যদি হয় বুঝতে হবে সে আল্লাহর জন্য করছে না এই জন্য যে কোনো ইসলামী তানজিমের এই পরীক্ষাটা নেওয়াটা একটা জরুরি তার যোগ্যতার তার থাকুয়া ইমানের মানদণ্ডের ভিত্তিতে তাকে উপরে নেওয়া হবে আবার তার ওই ইমানের পরীক্ষার জন্যই তাকে নিচে নামিয়ে দেওয়া হবে তখন দেখা হবে তাকে উপরে নেওয়ার পর তার যে অবস্থাটা ছিল নিচে নামিয়ে দেওয়ার পর এই অবস্থাটা থাকে কি না যদি থাকে তাহলে বুঝতে হবে সেই প্রকৃত এই তানজিমের জন্য অ্যাসেট এমন নেতৃত্ব এই তানজিমের জন্য প্রয়োজন আর যদি তার ওই অবস্থা থেকে পরের অবস্থার মানসিক পরিবর্তন আসে তার অ্যাক্টিভিটিতে যদি পরিবর্তন আসে বুঝতে হবে এই তানজিমের জন্য ক্ষতিকর তাকে আর কোনো দায়িত্ব দেওয়া যাবে না আমি বাস্তবে দেখেছি আমি বাস্তবেই পরীক্ষা করে আমি দেখেছি এমন লুক্ষেও দেখেছি যে বিভিন্ন সময় আমাকে বলতো যে আমাকে ছোট কাজ দেন নিচু পর্যায়ের দায়িত্ব দেন কারণ এগুলো পরীক্ষা হওয়া দরকার আমরা দিনের জন্য করছি কিনা এইভাবে বারবার বলতো কিন্তু এক পর্যায়ে তাকেই যখন আমি তার কিছু ঔষধ ত্রুটি আছে সেই ত্রুটির কারণেই আমি যখন নিচেই দায়িত্ব দিলাম তখন সে দায়িত্ব সে পালন করেনি বরঞ্চ সে বসে থেকেছিল এবং এমন জায়গায় সে অবস্থান করেছিল যে জায়গাটা যাওয়া তার জন্য নিষিদ্ধ ছিল তাকে নিষেধ করে যে ওইখানে কখনো যেন না যায় কিন্তু সেই ওইখানে গিয়ে গোপন থাকার সুযোগ পেয়েছিল তিন মাস সেখানে অবস্থান করেছিল এরপর অন্য মাধ্যম দিয়ে তখন সে ছুটি চায় এর দ্বারা তার অবস্থাটা একেবারে পরীক্ষিত হয়ে গেল আসলেই আল্লাহ দিনের পথে আল্লাহ দিনের বিজয়ের জন্য পরিচালিত তানজিমে এমন মমিন মোত্তাকি লোকের অপরিহার্য যারা শুধু মাত্রই আল্লাহর জন্য তারা এই তানজিমে আসবে শুধু আল্লাহর জন্যই এই দিনের এই জিহাদের ময়দানে আসবে দিনের বিজয়ের জন্য জিহাদ করবে শুধু আল্লাহর জন্যই এমন খালেস মুখলিস লোক একান্ত প্রয়োজন কারণ কপট প্রকৃতির লোক দিয়ে এই তানজিম আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে না আল্লাহর সাহায্য পেতে হলে সে খালিস মুখলিস লোকের দরকার যাদের ইমানে কোনো ধরনের বেজাল নেই শির্ক বেদাতের কোনো মিশ্রণ নেই এই লোকেরাই প্রকৃতপক্ষে যে কোনো অবস্থায় ময়দানে অটল থাকতে পারে এই জন্য সেই অকাল থাকাটা দৃঢ় থাকাটা মজবুত থাকাটা এটা বিজয়ের জন্য অপরিহার্য শর্ত যারা ময়দানে তল তলায় মান ঠিক থাকতে পারে না যদি দেখে একটু ভালো অবস্থা অতি আগ্রহের সাথে এগিয়ে আসে আর যখনই দেখে প্রতিবন্ধকতা তখন কিভাবে লুকানো যায় পালানো যায় সেই চিন্তাটা করে এটা মনে হয় আমরা সকলে এটা উপলব্ধি করি আমাদের মাঝে এমন ব্যাপক সারা পড়েছিল অতি আগ্রহের সাথে উৎসাহের সাথে অনেক সাথী ময়দানে জিহাদে সামিল হয়েছিলেন যখন জ্বর আসলো অনেকেই একেবারে কপুকাপ ময়দান ছেড়ে পালালো কিন্তু এমনও আছেন অনেকেই এই তানজিমের সাথে সম্পর্ক ছিন্ন করে পালাচ্ছিলেন নিজে বাঁচার জন্য কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারেনি তাগুতের হাতে ধরা পড়ে পড়েছে ঠিকই ময়দান থেকে পালানো অবস্থায়ও ওই তক দিয়ে তার উপর বিজয়ী হয়েছে এমনও আছেন তো এটা ওই সবরের উপর অটল থাকা না থাকার কারণেই এটা সম্ভব হয়েছে আর সবর সম্পর্কে স্পষ্ট এলিম না থাকার কারণে এই সবর আল্লাহ পাক সুবাহ নিজে দান করেন আল্লাহ নিজে দান করেন আল্লাহর বান্দাদেরকে সে যদি সবর চায় এটা আল্লাহর একটা নিয়ামত আল্লাহ সুবাহ তার বান্দাদের মধ্য থেকে যাদেরকে তিনি পছন্দ করেন এই দিনের উপর অটল রাখছে তাদেরকে এই গুণটা দান করেন দিনের পথে অনেকেই আসবে কিন্তু তার শেষ পরিণতি যদি সেই দিনের উপর না হয় ইমানের সাথে যদি না হয় দিনের পথের সকল ত্যাগ কুরবানি সব বাতিল কোনো কাজে লাগবে না তার জীবনের সমাপ্তি হতে হবে ওই দিনের উপর ইমানের সাথে আর এটা তখনই সম্ভব যদি সে সবরকারী হয় তার মধ্যে যদি সেই সবর থাকে ধৈর্য থাকে বুঝে শুনিয়ে আসে এই দুনিয়ার অনেক কিছু হারাতে হবে এটা বুঝে শুনিয়ে যদি আসে কিন্তু আমাদের সাথীদের মধ্যে এখনো আমি একটু আশঙ্কা করি হয়তো এখানের মধ্যে আছেন আমরা দেখছি খুব মান অত্যধিক এখন দেখছি যে সব দিক থেকে ভালো কিন্তু বের হয়ে যাওয়ার পর যে এই মানসিকতা নিয়ে কে কে অটল থাকবেন আমি কিন্তু কারো কারো ব্যাপারে সন্দিহান আমার আশঙ্কা মানে বাস্তব অবস্থায় এই আশঙ্কাটা পয়দা করেছে মানে এ পর্যন্ত যা দেখেছি এই জন্য এই বাস্তব অবস্থাটার কারণে কারণ যাদের মাথায় সব সময় একটা পিছুটান আছে হারানোর একটা যন্ত্রণা আছে তারা খবরে এখতিয়ার করতে পারবে না সবসময় এখানে বসে ওই চিন্তা করে পরিবার বাড়িঘর সম্পদ এ সব কিছু নিয়ে ভাবে চিন্তা করে আর সব সময় এটা মনে করে তার এটা দায়িত্ব এটাকে তার লাইবিলিটি মনে করে তার বোঝা মনে করে এখান থেকে বের হলেই মনে করে এটা এটা আমাকেই বহন করতে হবে তখন ওই বোঝাটাই আগে মাথায় নেই যখন এই বোঝা মাথায় নেই তখন আর এর চেয়ে বেশি বোঝা নেওয়ার মতো সাধ্যতে তার নাই এই বোঝাটা আস্তে আস্তে এত শক্ত করে তার মাথায় চাপে যে এই বোঝা থেকে নিজে আর ছুটতে পারে না কিন্তু যারা মনে করে যে জিহাদের ময়দানে আসা এটা আল্লাহ সুবাহ তাহলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত এই বিপুল সংখ্যক মানব গোষ্ঠীর মধ্য থেকে আল্লাহ তার নাজাতের পথে হেদায়াতের পথে আমাকে নিয়ে এসেছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করার অসংখ্য মানুষকে আল্লাহ দেননি কিন্তু এত মানুষগুলোর মধ্য থেকে তিনি বাছাই করে আমাকে এখানে নিয়ে এসেছেন এই সুযোগটা আমাকে দিয়েছেন কারণ এটাই হল নাজাতের একমাত্র পথ আর দ্বিতীয় কোনো পথ নেই এই দুনিয়া শান্তি এবং মৃত্যুর পরে নাজাত পাওয়ার আজাদ থেকে নাজাত পাওয়ার দ্বিতীয় আর কোনো পথই নেই আর আল্লাহ যদি এই নিয়ামতটাই দান করেন তাহলে এটা হল সবচেয়ে বড় নিয়ামত যে মনে করবে যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয়া আদায়টা করতে হবে সুক্রিয়া মুখে নয় সুক্রিয়া আদায় করতে হবে বাস্তব আমলের মাধ্যমে আল্লাহ যেই নিয়ামত দান করেছেন সেই নিয়ামতটাকে ভুগ করে সুক্রিয়া আদায় করতে হবে ওই পথে অফল থেকে আল্লাহ দেওয়া সেই শক্তি সামর্থ্য যোগ্যতাকে পরিপূর্ণভাবে ব্যবহার করে শক্তি আদায় করতে হবে তাহলে আল্লাহ সুবাহান সাহায্য করবেন এই পথে অটল রাখবেন আর এই অবস্থায় মৃত্যু দেবেন যদি আমরা দেখি যে এই আমাদের হারানোর দিকটা যদি আমরা বড় করে দেখি তাহলে আমাদের সবচেয়ে বড় আকিদাগত বিভ্রান্তি এটা আমরা যতটুকু অর্জন করেছিলাম এটা কি আমাদের কোনো ক্রেডিট ছিল কখনো নয় আল্লাহ দিয়েছিলেন আর আল্লাহ নিয়েছেন এটা আমাদের কোনো কিছু নয় আল্লাহ সুবাহানহু তার বান্দাদেরকে যখন যা দেওয়ার মনে করেন তা দেন আর যখন ইচ্ছা করেন নিয়ে নেন আল্লাহ তার বান্দাদেরকে কখনো দিয়ে পরীক্ষা করেন কাউকে বঞ্চিত করে পরীক্ষা করেন এই জন্য হজরত উমর রবি আল্লাহ আনহু আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমি এমন দারিদ্রতা থেকে তোমার কাছে আশ্রয় চাই যেই দারিদ্রতা মানুষকে কুফির পথে নিয়ে যায় আর ওই দন সম্পদ থেকে তোমার কাছে আশ্রয় চাই যেই দন সম্পদ লাভ করলে তোমাকে ভুলে যাই এই জন্য দন সম্পদ মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে নেয় যেই ধন সম্পদ এ পথ থেকে ফিরিয়ে নেয় ওই ধন সম্পদ থেকে আশ্রয় চাওয়া উচিত আর যেই ধন সম্পদ লাভ করলে সেই ধন সম্পদ আল্লাহর পথে ব্যবহার করে আল্লাহ শুক্রিয়া আদায় করা যাবে ওই সম্পদ অর্জন করতে অসুবিধা নেই যেমন দেখেন সাহালাবাদ এক সাহাবির ঘটনা হয়তো অনেকে জানেন তিনি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন ইয়া রাসুল্লাহ সাল্লু সাল্লু আলাইসাল্লাম আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন বিপুল সম্পদের মালিক হই তিনি বললেন তুমি তা কামনা করো না আমি চাইলে এই উহুদ পাহাড় মদিনার আশের আশপাশের পাহাড় এ সবগুলো সোনা হয়ে যেত আর এগুলো আমার পিছে পিছে ছুটত তুমি এর হক আদায় করতে পারবে না তুমি এটা চেয়েও না এরপরও রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে আরজ করল যে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার আমাকে প্রচুর ধন সম্পদ দান করেন আর আমি যেন সেই ধন সম্পদ আল্লাহর পথে খরচ করতে পারি তারপর রাসুল্লাহ সাল্লু আলাইসলাম দোয়া করলেন তার বেড়া ছাগলের পরিমাণ একেবারে কৃমির মতো বাড়তে থাকল শেষ পর্যন্ত মদিনা শহরে তার আর এই বেড়া ছাগলের জায়গা করার মতো এমন জায়গা নাই তখন মদিনার বাইরে বড় উপত্যকায় সে গিয়েছে এ পরিমাণ বাড়তে থাকলো যে সে ওইগুলা রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আগে তো মসজিদে নববীতে দৈনিক পাঁচক্ত সালাত আদায় করত জামাতের সাথে তখন জুহর এবং আসর শুধু আর জুমা শুধু আদায় করতে পারে অন্য তিনক্ত সালাত মসজিদে এসে আদায় করার মতো সামর্থ্য তার নাই সময় নাই এক এত দূরে চলে গেছে আর দ্বিতীয়ত তার এত সম্পদ এরপর এগুলো আরো এত বাড়লো যে সেখানে আর জায়গা হয় না সে আরো দূরে চলে গেল প্রশস্ত জায়গা তার দরকার এরপর সে শুধু জুমার সালাতে আসে তা সত্ত্বে সালাতের কোনটাতেই সামিল হতে পারে না এরপর তার এই পরিমাণে বাড়লো সে আরো দূরে চলে যেতে বাধ্য হলো এইগুলোর জায়গা হয় না শেষ পর্যন্ত আর জুমার খেলা তো আসতে পারে না তখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলছেন সাহেল আবার জন্য আফসুস সাহেল আবার জন্য আফসুস তিনি তিনবার বললেন এরপর এই সাহালাবা তার কাছে জাকাতের হুকুম আসার পর যখন পাঠালেন রাসুল্লাহ সাল্লাম একটা পত্র লিখে সকলের জন্য যাদের উপর যেই পরিমাণ নেশাব উল্লেখ করে দিলেন এই পরিমাণে এই পরিমাণ জাকাত দুইজন গেলেন জাকাত আনার জন্য তার কাছে যাওয়ার পর সেই চিঠিটা দেখল দেখে সে বলল এটা তো জিজিয়ার মতো আর জিজিয়া যদি নাও হয় তাহলে জিজিয়ার বুল তাদেরকে বললো এবার তোমরা অন্যদের কাছে যাও ফেরার পথে আমার কাছে এসো তারা অন্যদের কাছে গেল একজনের কাছে যাওয়ার পর সে তার উটগুলোর মধ্য থেকে সবচেয়ে উত্তম যেগুলো সেগুলো এনে তাদের সামনে হাজির করছে তারা বললেন তোমার এত উত্তমগুলো নেওয়ার তো আমাদের অনুমতি নাই তোমার উপর জাকাত যতটুকু ফরজ হয়েছে সেগুলো তুমি দাও এর চেয়ে বেশি দিচ্ছ কেন শেষ পর্যন্ত সে বলল যে আমি খুশি হয়ে দিচ্ছি তোমরা এগুলো নিয়ে নাও তার পিড়াপিড়িতে তারা এটা শেষ পর্যন্ত নিলেন ফেরার পথে যখন তার কাছে আসলো তখন আবার তাকে তারা সে বলল তোমাদের ওই চিঠিটা দেখাও আবার সে দেখে বলল এটা তো জিজিয়া দেওয়ার মতো হয়ে গেল আর জিজিয়া না হলে এটা জিজিয়ার গুণ তাহলে তোমরা এবার যাও আমি এটা ভেবে দেখি তারা রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে ফিরে আসার পর কোন কোনো খবর তারা বলার আগেই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আবার সেই আফসুস করলেন হায় সাল আবার জন্য আফসুস এইভাবে তিনবার করলেন এরপর তারা এই রিপোর্টটা দিলেন তখন কোরআন মজিদের আয়াত নাজিল হয়েছিল সুরায় তবার আয়াত তো ওটা আমাদের দাসে আসবে আলোচনা ইনশাল্লাহ তো এই আয়াত নাজিল যখন হল তখন ওই মাজলিসে ওই সাহালাবার একজন নিকট আত্মীয় বসা ছিল সে শুনে তার কাছে গিয়ে জানালো যে তোমার ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে তখন সে সাথে সাথে জাকাত নেওয়ার জন্য রাসুলের কাছে এসে হাজির হলো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার জাকাত গ্রহণ করলেন না তিনি বললেন যে না তোমার জাকাত গ্রহণ করার অনুমতি আল্লাহ আমাকে দেননি সে ফিরে গেল আবু বকরের খেলাফতকালে আসলো আবু বকরও বললেন তোমার কাছ থেকে জাকাত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নেন নাই আমি তা নিতে পারি না এরপর উমরের খেলাফতকালে আসলো উমরে একই কথা বললেন উসমানের খেলাফতকালে আসলো উসমানে একই কথা বললেন কেউ তার জাকাত আর গ্রহণ করলেন না আর উসমানের খেলাফতের কালেই তার মৃত্যু হয় তাহলে এই সম্পদ মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেয় যেই সম্পদ মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেয় ওই সম্পদ বিপজ্জনক ওই সম্পদ কেউ কামনা করতে পারে না আমরা যদি মনে করি আমরা যা হারিয়েছি আমাদের কাছ থেকে যা চলে গেছে এই সম্পদটুকু আল্লাহর পথে আমাদের জন্য প্রতিবন্ধক ছিল এগুলো হারিয়ে যাওয়ার কারণে আমি আল্লাহর পথে থাকার সুযোগ পেয়েছি তোর জন্য যদি আল্লাহর শুক্রিয়া আদায় করি এর যাজা ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে পাব আর যদি হারানোর জন্য ওই ব্যথায় ব্যতীত হয়ে সবসময় আফসুস করতে থাকি আমার ওই সম্পদের জন্য আর কোনো প্রকারে গেলে পরে আবার কিভাবে সম্পদ ফিরিয়ে আনা যায় তার পিছনে লেগে যায় তাহলে বুঝতে হবে আমাদের ধৈর্য আসেনি সবর আসেনি আর সবর যদি না আসে সফলতা পাওয়া যাবে না সেই সবর এবং তাকুয়া এই দুইটি গুণ মুমিনের জন্য অপরিহার্য আর কোন মুমিনের কথা এই আয়াতে বলা হয়েছে যে আয়াতে আমি বলছি যারা শত্রুর মোকাবেলায় লিপ্ত যে সব সময় আল্লাহর দুশ্মনদের সাথে মোকাবেলায় লিপ্ত ওই মুমিনদের কথা বলা হয়েছে যদি তারা সবর এবং তাকুয়া অবলম্বন করে আল্লাহ দুশ্মনরা তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করে সেই কোন ষড়যন্ত্রই তার ক্ষতি করতে পারবে না তাহলে আল্লাহ একটা সার্টিফিকেট আমাকে দিয়ে দিলেন তাহলে এই দুইটা গুণ অর্জন করলে আল্লাহর পক্ষ থেকে আমরা সার্টিফিকেটটা লাভ করি আমাদের জন্য এটা নাজাতের উচিলা হবে তো আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেন আমরা জীবনের সকল ক্ষেত্রে সবর এখতিয়ার করতে পারি এবং তাকুয়ার নীতি অবলম্বন করতে পারি আল্লাহ দয়া করে আমাদেরকে জিহাদের পথে এনেছেন যতদিন পর্যন্ত এই জমিনে কুফফারদের অস্তিত্ব থাকবে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 المؤمنين والمؤمنات اللهم أيد المجاهدين اللهم احفظ المجاهدين اللهم انصر المجاهدين اللهم وفقنا جهادا في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والهنود والنصارى والمشركين والمنافقين والمرتدين والملحدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خذلهم اللهم خالف بين كلمتهم اللهم زلزل أقدامهم اللهم ألق الرعب في قلوبهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم وفقنا لما تحب وترضى اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم